আবু কাতাদাহ রদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন হুনাইনের বছর আমরা আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের সঙ্গে বের হলাম আমরা যখন শত্রুর সম্মুখীন হলাম তখন মুসলিম দলের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হলো এমন সময় আমি মুশ্রিকদের এক ব্যক্তিকে দেখলাম সে একজন মুসলমানের উপর চেপে বসেছে আমি ঘুরে তার পেছনের দিক দিয়ে এসে তরবারি দ্বারা তার ঘাড়ের রগে আঘাত করলাম তখন সে আমার দিকে এগিয়ে এলো এবং আমাকে এমনভাবে জড়িয়ে ধরল যে আমি তাতে মৃত্যুর আশঙ্কা করলাম মৃত্যু তাকেই ধরল এবং আমাকে ছেড়ে দিল অতপর আমি উমর রদিল্লাহ তাল্লাহ্ন এর সঙ্গে সাক্ষাৎ করে বললাম লোকদের কি হয়েছে উমর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন আল্লাহর হুকুম অতপর লোকজন ফিরে এলো এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বসলেন তখন তিনি বললেন যে ব্যক্তি কাউকে নিহত করেছে এবং তার নিকট এর সাক্ষ্য রয়েছে তার নিকট হতে প্রাপ্ত মালসামান তারই প্রাপ্য তখন আমি দাঁড়িয়ে বললাম কে আছো যে আমার পক্ষে সাক্ষ্য দিবে অতপর আমি বসে পড়লাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আবার বললেন যে ব্যক্তি কাউকে হত্যা করেছে এবং তার নিকট এর সাক্ষ্য রয়েছে তার নিকট হতে প্রাপ্ত মাল সামান তারই প্রাপ্য আমি দাঁড়িয়ে বললাম কে আছো যে আমার পক্ষে সাক্ষ্য দিবে অতপর আমি বসে পড়লাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তৃতীয়বার ঐরূপ বললেন আমি আবার দাঁড়ালাম তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন হে আবু কাতাদা তোমার কি হয়েছে আমি তখন পুরো ঘটনা বললাম তখন এক ব্যক্তি বলে উঠল হে আল্লাহ রসুল আবু কাতাদা রাজিয়াল্লাহ তাল্লাহ্ন ঠিক বলেছে সে ব্যক্তি হতে প্রাপ্ত মাল সামান আমার নিকট আছে আপনি আমার পক্ষ হতে তাকে সম্মত করিয়ে দিন তখন আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তাল্লাহ্ন বললেন কখনো না আল্লাহর কসম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কখনও এমন করবেন না যে আল্লাহর সিংহদের মধ্য হতে কোনো সিংহ আল্লাহ ও তার রসুল সাল্লাহ সাল্লামের পক্ষে যুদ্ধ করবে আর রসুল সাল্লাহ সাল্লাম নিহত ব্যক্তির মাল সামান তোমাকে দিবেন তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন ঠিকই বলেছে ফলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তা আমাকে দিলেন আমি তা হতে একটি বর্ম বিক্রয় করে বানু সালামায় একটি বাগান কিনি এটাই ইসলামে প্রবেশের পর আমার প্রথম সম্পত্তি যা আমি পেয়েছিলাম